দাড়ি সর্বনিম্ন এক মুষ্টি রাখা অজিব কথাটা কি ঠিক আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন দাড়ি রেখে দাও এখন আল্লাহ নবী নিজে রাখছেন রেখেছেন এবং রাখতে বলেছেন এটা অজিব ছাড়ার কি হবে এখন তো বলেন ফেকার অজিব এই ফেকার অজিব ফরজ এগুলো পরে তৈরি করছে এগুলো আরে প্রশ্ন এখন আসবে না প্রশ্ন একবার নিয়ে নেবেন সব তাহলে প্রশ্ন আসতেই থাকবে প্রশ্ন যখন নেওয়া শেষ হবে তারপর